إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইউসুফ আলাইসালাম যখন কারাগারে নিক্ষিপ্ত হন মিথ্যা অভিযোগ দাঁড় করে ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয় যখন ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয় সেদিনই দুজন যুবক কারাগারে এলো ওই সেই দুইজন যুবকের একজন ছিল বাদশাহার পানীয় পরিবেশক অপরজন ছিল শাহী দরবারের বাবুর্চি বর্ণনা পাওয়া যায় মোহাম্মদ বিন ইসাক বলেন যে পানীয় পরিবেশকের নাম ছিল নাবোয়া এবং বাবুর্চির নাম ছিল মিজলাস তাদের কারাগারে আটক করার কারণ ছিল তাদের ষড়যন্ত্র তারা বাদশাকে খাদ্য এবং পানিতে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল বলে বাদশাহ সন্দেহ পোষণ করেছিল কারাগারে ইউসুফ আলাহ ইসলামের সুনাম এবং চরিত্র চরিত্রের সুখ্যাতি ছড়িয়ে পড়ল সততা সত্যবাদিতা দানশীলতা চারিত্রিক মাধুর্যতা ইবাদত গুজার আল্লাহ ভীতি এবং ইলমের জন্য কারাগারে তার সুনাম ছড়িয়ে পড়ে এবং এছাড়াও ইউসুফ আলাইসাল্লামের এ ব্যাপারে বিশেষ সুখ্যাতি ছড়িয়ে পড়ে যে তিনি নির্ভুলভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন সমস্ত কারাগারে ইউসুফ আলাইসলামের প্রতি কয়েদিগণের মধ্যে বিশেষ একটা শ্রদ্ধাবোধ সম্মানবোধ জেগে উঠেছিল কয়েদিরা ইউসুফ আলাইসলামকে অতি আপনজন বলে গ্রহণ করে নেয় দেখা গেল যে যেই দুইজন রাজকর্মচারী কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল তারাও ইউসুফ আল ইসলামের প্রতি অনুরুক্ত হয়ে গেল একদিন তারা তারা বলল আমরা দুজনে দুটো স্বপ্ন দেখেছি আপনি তো নির্বলভাবে স্বপ্ন ব্যাখ্যা করে থাকেন দয়া করে আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে জানিয়ে দিন তাদের মধ্যে যে লোকটি মদ পরিবেশনকারী ছিল সে বলল যে আমি সে স্বপ্নে দেখল যে সে মদ তৈরি করছে এবং বাচ্চাকে তা পান করাচ্ছে তার স্বপ্নের বিস্তারিত বিবরণ শুনে ইউসুফ আলাইসাল্লাম বলেন তোমাকে তিন দিন পর মুক্তি দেওয়া হবে এবং তোমাকে আগের পেশায় নিযুক্ত করা হবে অর্থাৎ তুমি তোমার বাচ্চার সুরা পরিবেশনকারী চাকরিতে ফিরে যাবে অপর লোকটি বর্ণনা করলো যে আমি স্বপ্নে দেখেছি আমার মাথায় রুটি বহন করেছি পাখিরা এসে আমার মাথার উপর থেকে রুটিগুলো খাচ্ছে ইউসুফ আল ইসলাম ব্যাখ্যা দান করলেন যে তোমাকে শুলে চড়ানো হবে এবং তারপর তোমার মগজ পাখিরা খাবে তাদের দুজনের মধ্যে যে ব্যক্তি মুক্তি পাবে বলে ইউসুফ আলাইসাল্লাম ব্যাখ্যা দিয়েছিলেন তা তাকে বললেন যে তুমি তোমার মনিবের কাছে আমার কথা স্মরণ করো তো শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল এভাবে ইউসুফ আলাইসাল্লাম আরও কয়েক বছর কারাগারের মধ্যে কাটান অতঃপর মিশরের সম্রাট সে একবার স্বপ্নে দেখে যে অদ্ভুত একটা স্বপ্ন দেখে যে এই স্বপ্ন দেখে সে অনেক চিন্তায় পড়ে যায় সে স্বপ্ন দেখেছে সাতটি সবল গাবি এদেরকে সাতটি দুর্বল গাবি খেয়ে ফেলছে এবং সাতটি সতেজ শস্যের শীষ সাতটি শুকনো শীষ তো সবাইয়ের কাছে যখন বর্ণনা করলো তার অন্যদের কাছে এটার ব্যাখ্যা জানতে চাইলো সবাই তেমন কোনো ব্যাখ্যা দিতে পারলো না অনেকে মনে বলল যে এটা হচ্ছে একটা অর্থহীন স্বপ্ন ব্যাখ্যাযোগ্যই নয় এই সময় ওই যে শাহী দরবারে যে মদ পরিবেশন করত সে সেখানে ছিল তার মনে পড়ে গেল কারাগারে তার একজন সঙ্গী ছিল যিনি অত্যন্ত ভালো ব্যাখ্যাকার স্বপ্নের ব্যাখ্যা তার মতো পারবর্দর্শী আর কেউ নেই তো সুরা পরিবেশনকারী দরবারে উপস্থিত হয়ে সবার সামনে বাচ্চাকে বলল আমার জানা মতো একজন লোক আছে এই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানার প্রয়োজন থাকলে আমাকে তার কাছে যেতে দিন তার নাম হচ্ছে ইউসুফ তিনি এখন কারাগারে বন্দী অবস্থায় আছেন তার কাছে গিয়ে আমি এই স্বপ্নের ব্যাখ্যা জেনে আসতে পারি বাদশাহ এবং তার সভাসদবৃন্দ এতে সম্মত হল সুরা ওই সুরা মত পরিবেশনকারী স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফ আলাইসলামের কাছে পাঠিয়ে দেওয়া হলো সে বলল যে হে সত্যবাদী ইউসুফ আপনি আমাকে স্বপ্নের এই ব্যাখ্যা বলে দিন এই বলে লোকটি বাচ্চার স্বপ্নটি ইউসুফ আলাইসলামকে শোনালো তারপর সে আরজ করল যে দরবারের সবাই এই স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য অপেক্ষা আছে আপনি স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানিয়ে দিলে আমি গিয়ে বাচ্চাকে জানাতে পারি তো ওই লোকটিকে বলেছিলেন তখন যে তার মনিবের কাছে যেন তার কথা স্মরণ করায় কিন্তু ওই ব্যক্তি ভুলে গিয়েছিল ইউসুফ আল ইসলাম এই জন্য এই জন্য তার ব্যাপারে কোনো অভিযোগই করেননি কোনো কিছুই তাকে বলেননি বরং তিনি স্বপ্ন শুনে তার তাবির বা ব্যাখ্যা তাকে বলে দিলেন এবং করণীয় সম্পর্কে বলে দিলেন তিনি বলেন যে সাতটি হৃষ্টপুষ্ট গাভী দেখার ব্যাখ্যা এই যে সাত বছর ধরে দেশের জমিগুলোতে ব্যাপকভাবে ফসল ফলবে সাতটি রুগ্ন গাবি দেখার ব্যাখ্যা হলো সাত বছর দেশে ফসল হবে না এতে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে আবার সাতটি সতেজ শীর্ষের তাৎপর্য যে শুকনো শীর্ষের তাৎপর্য এটাই ইউসুফ আল ইসলাম করণীয় সম্পর্কে বলেন যে প্রথম সাত বছর যে ফসল উৎপন্ন হবে সে ফসল থেকে সঞ্চিত রাখতে হবে সঞ্চিত ফসল দিয়ে পরে সাত বছর চালাতে হবে যে সাত বছর ফসল হবে না এবং ফসল সঞ্চিত এবং গুদানজাত করার পদ্ধতিও তিনি বলে দিলেন যে সঞ্চিত ফসলগুলো শীষ সহ সংরক্ষণ করতে হবে যাতে করে শস্যগুলো পচবে না অন্য অন্যভাবে নষ্ট হবে না তারপর ইসুফ আল ইসলাম এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতার কথা বলে দিলেন যে শস্যিত সঞ্চিত শস্য থেকে কেবল প্রয়োজনীয় পরিমাণ বের করে নিতে হবে কোনো মতে বেশি নেওয়া চলবে না এই সাত বছর পার হওয়া মাত্রই দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এই দুর্ভিক্ষ একাধিক্রমে সাত বছর স্থায়ী হবে সাতটি ক্ষীণকায় গাভী স্বপ্নে দেখা দ্বারা এটাই বোঝানো হয়েছে তারপর তিনি বলে দিলেন যে এই দুর্ভিক্ষা সাত বছর পার হবার পর যে বছরটি আসবে সেই বছরটি হবে অত্যন্ত বরকতময় সে বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হবে দেশে প্রচুর পরিমাণ শস্য উৎপন্ন হবে লোকেরা তখন আবার তাদের অভ্যাসমত জাইতুন প্রবৃতির তেল বের করতে থাকবে আঙ্গুরের রস নিংড়ে নিংড়াতে শুরু করবে এবং গৃহপালিত পশু প্রচুর পরিমাণে দুধ দিতে শুরু করবে এভাবে মানুষ পরিতৃপ্ত হবে যে ব্যক্তি বাচ্চাকে স্বপ্নের ব্যাখ্যা শুনিয়ে দিল সে সাথে বাদশাহকে ইউসুফ আল সম্পর্কে সবিস্তারে বলল স্বপ্নের ব্যাখ্যা রাজার এতটাই মনোভূত হলো যে রাজা এত বেশি খুশি হলেন যে স্বপ্নের ব্যাখ্যাটা তার উপর মনের গভীর বিশ্বাস জন্মালো ইউসুফ আল ইসলাম সম্পর্কে তার রাজার মনে গভীর ধারণা জন্মালো যে তিনি বুঝতে পারলেন ইউসুফ আল ইসলাম একজন অসাধারণ মানুষ ইউসুফ আল ইসলামের জ্ঞান এবং প্রভাব অসীম এবং অতুলনীয় বাচ্চা আরও বুঝতে পারলেন ইউসুফ আল ইসলাম এক মহৎ চরিত্রের অধিকারী ব্যক্তি তিনি মানব কল্যাণকারী এক নির্লোভ এবং সৎ ব্যক্তি বাদশার খুব ইচ্ছা হলো তিনি ইউসুফ আলাইসলামের সাথে সাক্ষাৎ করবেন তাই তিনি দেরি না করে তার দূতকে বললেন যে এখনই গিয়ে ইউসুফ আলাইসলামকে কারাগার থেকে মুক্তি দাও এবং তাকে আমার নিকট নিয়ে আসো আল্লাহ তালার মহত্ব আল্লাহ তালা চাইলেন যাতে সম্মানের সাথে তিনি মুক্তি পান তখন বাদশাহের দূত ইউসুফ আলাহ ইসলামের নিকট গিয়ে ইউসুফ আলাহ ইসলামকে মুক্তি দেওয়ার উদ্দেশ্য প্রকাশ করল ইউসুফ আলাহ ইসলাম বলেন আমি এই মুক্তি এমনি এমনি মেনে নিতে পারি না আমাকে জানাতে হবে যে আমার কি অপরাধ ছিল বাদশাহ এবং তার সভা সদবর্গ যে পর্যন্ত আমার কোনো অপরাধ ছিল কিনা তা না জানবেন সে পর্যন্ত আমি মুক্তি নিতে পারি না সে পর্যন্ত আমি কারাগার থেকে বের হব না আমাকে এভাবে বন্দি রাখার পেছনে আমার কোনো কোন অপরাধ ছিল কিনা তা না জেনে আমি বেরোবো কি করে যে দোষ আমার উপর চাপানো হয়েছিল সে দোষ আমার সত্যি সত্যি ছিল কিনা তা তো বাচ্চাকে জানতে হবে আমাকে যে বন্দি রাখা হলো তা কি সত্যি দোষের কারণে নাকি আমাকে এমনি বন্দি রাখা হলো তা তো বাচ্চা জানা চাই আমার উপর জুলুম করা হলো কিনা তাও তো তাকে জানতে হবে তুমি ফিরে গিয়ে বাচ্চাকে আমার এই পয়গাম জানিয়ে দাও আমি চাই তিনি যেন এই ঘটনাটি পূর্ণ বিশ্লেষণ করে দেখেন বাচ্চা তখন খোঁজখবর নিতে নিতে লাগলেন এবং জানতে পারলেন যে একবার জুলাইকা একটা মেহমানদারি আয়োজন করেছিল সেই জিয়াফত দেশের বিশিষ্ট পরিবারের নারীরা যোগদান করে সেখানে একটি ঘটনা ঘটে উপস্থিত নারীরা ফল কাটার সময় ইউসুফ আলাহ ইসলামকে দেখে ফল কাটা ভুলে গিয়ে নিজেদের হাতগুলো কেটে ফেলেছিল বাদশাহী ঘটনা শুনে ইউসুফ আলাহ ইসলামের ঘটনার প্রকৃত সত্য সম্পর্কে একটা ধারণায় পুষতে পারলেন তাই তিনি সেসব মহিলাকে দরবারে ডেকে পাঠালেন বাদশার বেগমও সেই খানা মজলিসে উপস্থিত ছিল তাকেও না হলো বাদশাহ সম্ভ্রান্ত পরিবারের সেই মহিলাদের জিজ্ঞেস করলেন তোমরা আমার নিকট সত্য বলো প্রকৃত ঘটনাটি কি ঘটেছিল মহিলারা জানালেন যে আমরা আল্লাহকে ভয় করে সত্য কথাগুলো বলছি আল্লাহর মহিমা সত্যি অপার আমরা আজ সত্যি কথাগুলো অবশ্যই বলবো সেদিন আমরা জেনেছি যে ইউসুফ আল ইসলামের কোনো অপরাধ ছিল না তার সম্পর্কে যা বলা হয়েছিল সবই ছিল মিথ্যা অপবাদ মহিলার সাক্ষ্য দিল যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে ইউসুফ আল ইসলাম সম্পূর্ণ নির্দোষ জুলাইকা তখন বলল যে শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেয়েই গেল সুতরাং আমি স্বীকার করব যে ইউসুফ আমার প্রতি দুর্বল হয়নি তিনি আমাকে আকৃষ্ট করার চেষ্টা করেননি বরং আমি তাকে পেতে চেষ্টা করেছি তাকে কারাগারে প্রেরণ করার সময় তিনি বলেছিলেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ সেদিন তার কথা সম্পূর্ণ সত্য ছিল তিনি আমাকে আকৃষ্ট করতে চেষ্টা করেননি বরং সমস্ত কলাকৌশল এবং সলসাতরি আমি অবলম্বন করেছিলাম জুলাইকা তার স্বামীর ব্যাপারে বলেন যে আমার স্বামীর খেয়ানত করার পথে আমি চলে যাচ্ছিলাম কিন্তু আল্লাহ আমাকে এবং ইউসুফ আলাইসালামকে এ থেকে রক্ষা করলেন যার ফলে আমার দ্বারা আমার স্বামীর অধিকার নষ্ট হতে পারেনি আমি মনে করি আমার স্বামী ব্যাপারটা বুঝতে পারবেন আমার অপরাধ আমি স্বীকার করলাম জুলাইখা ইউসুফ আল ইসলামের পবিত্রতার সাক্ষ্য দিয়ে বললেন যে তার পবিত্র স্বভাবের কারণেই আমার পক্ষে ব্যবচারে লিপ্ত হওয়া এবং লিপ্ত হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে নচেত আমি তো ব্যবচারের পথই ধরেছিলাম এভাবে সে অকপটে সবকিছু স্বীকার করল আজিজের স্ত্রী জুলাইখার স্বীকৃতি এবং স্বয়ং রাজার বেগম সকল নারীর সাক্ষ্য একই সুতরাং এতে করে ইউসুফ আলাহ ইসলাম নিরপরাধ হওয়া প্রমাণিত হয়ে গেল বাদশাহ ইউসুফ আলাহ ইসলামকে বললেন আপনি আমি বুঝতে পারছি আপনি আমাদের মধ্যে অতিশয় সম্মানিত একজন মানুষ আপনার যে বৈশিষ্ট্যতা অবশ্যই অতুলনীয় কথাগুলো বলতে বলতে বাদশাহ আবেগে অভিভূত হয়ে পড়লেন বাদশাহ ইউসুফ আলাহ ইসলামকে মুক্তি দিলেন এবং অনাগত পরিস্থিতির ব্যবস্থাপনার অর্থাৎ অর্থের ব্যবস্থাপনার দায়িত্ব তার উপর সমর্পণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন বাদশাহ ইউসুফ আলাইসাল্লাম নিজে থেকেই বলেন যে ওনাকে এই দায়িত্ব দিলে উনি আমানতদারিতার সাথে এবং সুন্দরভাবে এটাকে ব্যবস্থাপনা করবেন তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যদি একান্তই মানুষের কল্যাণার্থে ওই দায়িত্বকে যথাযথ পালন করার মতো কেউ না থাকে সেক্ষেত্রে এই এক্ষেত্রে দায়িত্ব চাওয়ার ক্ষেত্রে নিন্দনীয় নয় যেমন ইউসুফ আলাহ ইসলাম বলেছিলেন কারণ তিনি মানুষের কল্যাণ চাচ্ছিলেন যাতে করে মানুষ কষ্টে না করে এবং সুন্দরভাবে জিনিসকে ব্যবস্থাপনা করা যায় সুলাইখা তার নিজের আপন ভুল ত্রুটি স্বীকার করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তার সুক্রিয়া আদায় করে তার চরিত্রকে রক্ষা করার জন্য অতঃপর বর্ণনা মতে পাওয়া যায় যে কিছুদিন পর আজিজ মিসর আজিজ তিনি মারা যান অতঃপর বাদশাহর উদ্যোগে জুলাইখাকে ইউসুফ আলাহ ইসলামের সাথে বিয়ে দেওয়া হয় এবং স্ত্রী জুলাইখাকে ইউসুফ আলাহ ইসলাম বলেন যে তুমি যা চেয়েছিলে তার চেয়ে এটা উত্তম নয় কি ইউসুফে ইউসুফ আলাহ ইসলামের মর্যাদা প্রতিষ্ঠিত হয় মিশরের মধ্যে মিশরে ইউসুফ আলাহ ইসলামের মর্যাদা এতটাই ছিল যে নিজের ইচ্ছামতো যে কোনো কাজ তিনি করতে পারতেন নিজের ইচ্ছামতো তিনি সরকারি কাজ কাজে অর্থ কাজ লাগাতে পারতেন অর্থ তিনি মিশরের যে কোনো স্থানে বসবাস করতে পারতেন আল্লাহর অপার মহিমায় যিনি একদিন এদেশে কৃতদাস হয়ে আসেন তিনি অতপর জিনার অপবাদ নিয়ে কারাগারে বসবাস করেন তিনি আজ দেশের একজন সম্মানিত সম্মানিত পদ লাভ করেন এটাই হচ্ছে আল্লাহ তালার তরফ থেকে ধৈর্যশীলগণের জন্য পুরস্কার ইসুফ আলাইসাল্লামের ধৈর্যের প্রশংসা করে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ইউসুফ আলাহ ইসলামের প্রতি অনুগ্রহ করুন ওনাকে যখন সর্বপ্রথম প্রস্তাব দেওয়া হয় যে বাদশাহ আপনাকে বের হতে বলেছেন মুক্তি দেওয়ার তখন তিনি এই প্রস্তাবকে ফিরিয়ে দেন তিনি তিনি বলেন যে আমার ব্যাপারে কি দোষ অথবা ওই নারীদের কি খবর যারা হাত কেটে ফেলেছিল অর্থাৎ তিনি এই প্রস্তাবকে ফিরিয়ে দেন যতক্ষণ ওনার দোষ নির্দোষিতা প্রমাণ না হয় আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেন যে আমাকে যদি এরকম সুযোগ দেওয়া হতো কারাগার থেকে বের হওয়ার তাহলে আমি প্রথম সুযোগে এটা গ্রহণ করতাম সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ইউসুফ আলাইসলামের ধৈর্য এবং সবরের প্রশংসা করেন অতঃপর কোরআনের বর্ণনা মতে পাওয়া যায় যে ইউসুফ ইসলামের ভাইরা ইউসুফ আলাইসাল্লামের নিকট আসলেন তিনি তাদেরকে চিনতে পারলেন কিন্তু তারা তাদের তাকে চিনতে পারল না তিনি যখন তাদের জন্য রসদপত্রের ব্যবস্থা করে দিলেন এবং বললেন যে তোমরা তোমাদের সৎ ভাইটিকেও নিয়ে এসো দেখতেই পাচ্ছ আমি মাপে পরিপূর্ণ দে এবং মেহমানদারিও করি উত্তমভাবে কেনানের অধিবাসী ছিলেন ইয়াকুব আল ইসলাম এবং তার ওনার সন্তানগণ তো তারা এই দুর্ভিক্ষের বছরগুলোতে তিনি তার দশ পুত্রকে ইয়াকুব আলাইসাল্লাম খাবারের জন্য খাবার কেনার জন্য পাঠাতেন তো ইউসুফ আলাইসলামের দরবারে যখন আস আসলো তাদেরকে তিনি চিনতে পারলেন কিন্তু তারা তাকে চিনতে পারল না তিনি তার বিষয়টি গোপন রাখলেন তিনি তিনি তাদেরকে পূর্ণ মাত্রায় দিলেন এবং বললেন যে পরের বার তোমার তোমাদের যে একটি ভাই আছে তাকে নিয়ে আসবা এবং যদি পরের বার তাকে না নিয়ে আসো তাহলে তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকবে না তো ওনারা এই খাবার শস্য নিয়ে কিনে আন অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন সে ফিলিস্তিনে ফিরে যান মিশর থেকে এবং যখন ফিরে যা ফিরে যান ওই রসদপত্র তখন রসদপত্রের মধ্যে ইউসুফ আল ইসলাম নির্দেশ দেন তাদের যে পণ্যমূল্য এটাকেও দিয়ে দিতে তারা যখন গিয়ে ইয়াকুব আলাইসাল্লামের নিকট বললেন যে আমাদেরকে ইয়াকুব আল ইসলামকে তারা গিয়ে খাদ্যশস্য নিয়ে ফিরে গিয়ে বুঝিয়ে বলল যে একটি শর্ত নির্ধারিত হয়েছে পরের বার খাদ্যশস্য বরাদ্দ আনতে হলে ছোট ভাইকে সাথে নিয়ে যেতে হবে এবং তারা ইয়াকুব আল ইসলামকে বুঝিয়ে বললেন যে মিশরের আজিজ অর্থাৎ ইউসুফ আল ইসলামের ব্যাপারে বলতেছিলেন যে অত্যন্ত ভালো মানুষ তিনি মাপে অনেক ভালো দেন মেহমানদারি অতুলনীয় বিদেশি খাদ্য ক্রেতাদের তারা প্রচুর সম্মান করে থাকেন কিন্তু ইয়াকুব আলাহ ইসলাম ছোট পুত্র বিনিয়ামিনকে যা যে ইউসুফ আলাহ ইসলামের ছোট ভাই তাকে তাদের সাথে দিতে রাজি হলেন না কেননা ইউসুফ আলাহ ইসলামকে হারানোর পর তার মনে এক অবর্ণনীয় ব্যথা রয়েছে সেই ব্যথার মধ্যে বিনিয়ামিন আবার কোথাও যাবে এটা তিনি সইতে পারবেন না যখন তারা তাদের খাদ্য ভাণ্ডার খুললেন প্রচুর খাদ্য ভাণ্ডার যা দেওয়া হয়েছিল তখন এর মধ্যে আবার তাদের সুচতুরভাবে যে তাদের খাদ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে এটাও তারা দেখতে পেলেন তখন তারা খুবই আনন্দের সাথে বললেন যে আমরা আর কি চাইতে পারি যে আমাদের এই খাদ্যমূল্যকেও ফেরত দেওয়া হয়েছে আপনি আমাদেরকে বিনিয়ামিনকে আমাদের সাথে দিন আমরা পূর্ণ খাদ্যশস্য সহকারে ফিরে আসব পরে যখন খাদ্যশস্য প্রয়োজন পড়ে তখন বিনিয়ামিন যেহেতু এই শর্তে ওই আজিজের সাথে অর্থাৎ ইসুফ আল ইসলামের সাথে হয়েছিল যে ছোট ভাইকে শহর নিয়ে যেতে হবে তো সেজন্য পিতাকে তারা বোঝাতে থাকে এবং তখন ইয়াকুব আল ইসলাম রাজি হন তিনি বলেন আমি বুঝতে পারছি তোমরা এর সাথে সেই ব্যবহার করবে যে ব্যবহার এর ভাইয়ের সাথে করেছ ইউসুফের সাথে তারপর ফিরে এসে তোমাদের নফসের বানানো কোনো কথা আমাকে শুনিয়ে দিবে ইয়াকুব আল ইসলাম বলেন যে তবে আমি তো জানি যে আল্লাহ হলেন সবচেয়ে বড় রক্ষক আমার এই বৃদ্ধ অবস্থাতে তিনি আমাকে অসহায় করবেন না আমার প্রতি তিনি অবশ্যই দয়া করবেন আমি ইউসুফের জন্য শোকাকুল হয়ে আছি তিনি আমার সে শোকও দূর করবেন আল্লাহ পবিত্র সত্তার আল্লাহর পবিত্র সত্তার প্রতি আমার পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে ইউসুফকে তিনি আমার কাছে ফিরিয়ে দিবেন আমার মনের এই গভীর বেদনা আর বেকুলতা তিনি দূর করে দিবেন তার কাছে কোনো কাজই কঠিন নয় তিনি নিজ বান্দাদের প্রতি মেহরবানি করা থেকে বিরত থাকেন না তিনি বলেন যে তোমরা তোমাদেরকে আল্লাহ নামে কসম করতে হবে যে তোমাদের এই ভাইকে তোমরা আমার নিকট ফিরিয়ে আনবে এই শর্তে কসম করলে আমি তাকে তোমাদের সাথে যেতে দিতে পারি নচেত পারি না তোমাদের যাতায়াতের পথে তোমরা শত্রুর হাতে পড়ে গেলে অবশ্য আমার কিছুই করার থাকবে না তখন তারা কসম করে এবং এই শর্তে পরবর্তীবার মিশরে রওনা হলেন এগারো ভাই মিশরে এসে উপস্থিত হলেন রাজকীয় মেহমানখানায় সম্মানের সাথে তাদেরকে রাখা হলো ইউসুফ আলাহ ইসলাম আপন ভাই বিনিয়ামিনকে গোপনে ডেকে নিয়ে বললেন আমি তোমার হারিয়ে যা ভাই আমি হচ্ছি ইউসুফ বিনিয়ামিন বিনিয়ামিনকে তার অন্যান্য ভাইদের যে বিভিন্ন আচরণের কারণে দুঃখিত হতে বারণ করলেন যে এবং বললেন যে আমি যে তোমার ভাই কথা তুমি তাদেরকে বলো না তোমাকে আমার কাছে রেখে দেবো সেজন্য আমি আর একটা উপায় খুঁজে বের করছি ইউসুফ ইসলাম ভাইদেরকে সবাইকে একটি করে উট বুঝাই খাদ্যশস্য দিয়ে দিলেন সে সময় বিনিয়ামিনের বস্তার ভিতর রাজার পানপাত্রটা গোপনে রেখে দেওয়ার ব্যবস্থা করলেন তার নির্দেশে তার এক চতুর ভৃত্যই কাজটি করলেন ভাইরা যখন বিদায়ের সময় হলো হঠাৎ খোঁজা শুরু হলো শাহী পানপাত্রটি সেই পানপাত্র রূপা অথবা সোনার তৈরি ছিল সুতরাং খুবই মূল্যবান জিনিস তদুপরি রাজার পানপাত্র চুরি যাবে এটা তো হতেই পারে না তাই ব্যাপক খোঁজাখুঁজি করা হলো কিন্তু পাওয়া গেল না অবশেষে ইউসুফ আল ইসলামের পরিকল্পনা মতো ভাইদের বস্তায় তালাশ করা হলে সর্বশেষ বিনিয়ামিনের বস্তায় পাত্রটি পাওয়া গেল তালাশের আগেই ভাইগণ দেশের দিকে রওনা করতেছিলেন তখন যখন তারা শুনতে পেল যে পিছন থেকে ডেকে বলছে যে হে যাত্রীরা তোমরা তো চোর একথা শুনে তারা অবাক তাদের জিজ্ঞেস করা হলে সে জবাব বলল রাজার প্রাণপত্র হারিয়েছে কি হারিয়েছে তোমাদের সে বললো যে রাজার প্রাণপত্র হারিয়েছে যে পানপত্র এনে দিবে তার জন্য এক উটের বোঝাই পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে তখন ইউসুফের ভাইরা জবাব দিলে যে দিনে ইব্রাহিমের মতো যে ব্যক্তির কাছে পানপাত্র পাওয়া যাবে সেই হবে আর বিনিময় অর্থাৎ যার কাছে রাজার পানপাত্র পাওয়া যাবে তাকে এদেশে রেখে দেওয়া হবে অর্থাৎ সে দাসে পরিণত হবে যখন খুঁজতে খুঁজতে বিনিয়ামিনের বস্তার মধ্যে রাজার পানপত্র পাওয়া গেল তখন তারা দেশে হারিয়ে ফেলল তখন তারা বলল যে এর ভাইও তো এর আগে চুরি করেছিল অর্থাৎ তারা মিথ্যা অপবাদ দিল মানবীয় দুর্বলতায় তারা মিথ্যা অপবাদ দিল ইউসুফ আল ইসলাম এতেও মনকষ্ট পেলেন কিন্তু এটা প্রকাশ করলেন না উদ্দেশ্য ছিল ছোট ভাইকে সাথে পাওয়া এটাকে সফলকাম করা ইউসুফ আলাইসালাম আপন ভাইয়ের বস্তায় পানপাত্র দেখে যখন খুঁজে পাওয়া গেল যেহেতু ইব্রাহিম আলাইসলামের শরীরে চোরের শাস্তি ছিল চোরকে চোরের বিনিময়ে আটক রাখা সেই হিসাবে ভাইরা বলেছিল যার বস্তায় পাওয়া যাবে তাকে আটকে রাখুন তখন ইউসুফ আলাইসালাম তো সেটাই বাস্তবায়ন করবেন যেহেতু তারাই এই কথা দিয়েছে যে যার বস্তায় পাওয়া যাবে সেই হচ্ছে আর বিনিময় ভাইরা অনেক চিন্তায় পড়ে গেল কারণ পিতার নিকট কসম করে এসেছে এর আগে ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে তারা অনেক ইয়াকুব আলাইসাল্লাম অনেক কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আছে এখন যদি আবার বিনিয়ামিনকে ছাড়া ফিরে যায় তখন আরেক কষ্ট এবং দুঃখ বেদনা তারা কসম করে এসেছে যে বিনিয়ামিনকে সহ ফেরত যাবে তারা খুবই চিন্তায় পড়ে গেল দিশেহারা হয়ে গেল তারা দূরে যে এক জায়গায় যেহেতু বিনিয়ামিনকে আটক রাখা হয়েছে তখন তারা এক জায়গায় যে পরামর্শ করতে লাগলো তো তাদের মধ্যে যে বড় ভাই যিনি যখন ইউসুফ ইসলামকে তারা হত্যা করার পরিকল্পনা করেছিল তখন তিনি বলেছিল যে একান্তই যদি কিছু করতে চাও তাহলে যেটা করো যে কূপের মধ্যে ফেলে দাও এটা উত্তম তাকে হত্যা করার চাইতে এরকম পরামর্শ দিয়েছিল তার নাম বর্ণনা মতে পাওয়া যায় যে রভিল তো তখন তিনি বললেন যে আমি আমার পিতার কাছে ফিরে যাব না কারণ আমি আমার পিতার কাছে কসম করে এসেছি তিনি যদি আমাকে অনুমতি না দেন অথবা আল্লাহ তালা অন্য কোনো ব্যবস্থা না করে দেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে ফিরে যাব না পিতার নিকট তারা এসে ইউসুফ আলাইসাল্লামকে অন্য কাউকে বিনিময় হিসেবে রাখা এবং অনেক অনুনয় বিনিময় করতে লাগলো যাতে বিনিয়ামেনকে ফিরিয়ে নেওয়া যায় কিন্তু ইউসুফ আলাইসাল্লাম এতে সম্মত হলেন না তখন তারা দুঃখ দুশ্চিন্তায় দুঃখকাতর হয়ে তারা ফিরে গেল কোরআনের বর্ণনা মতে পাওয়া যায় যে ইয়াকুব আল ইসলাম পুত্র সুখে অন্ধ হয়ে গিয়েছিলেন দিনরাত তিনি খুবই বিষণ্ন থাকতেন তার জীবনের খুশি এবং আনন্দে সবকিছু হারিয়ে সদা সর্বদা তিনি তীব্র মনকষ্ট অনুভব করতেছিলেন এই অবস্থা থেকে পুত্রগণ তাকে বলেন যে আব্বা আপনি ইউসুফের জন্য এত চিন্তা করবেন না ইউসুফের চিন্তা যে আপনাকে শেষ করে দিল এভাবে শোক করতে করতে তো আপনি শেষই হয়ে যাবেন ইয়াকুব আল ইসলাম পুত্রগণকে বলেন যে আমি তো তোমাদেরকে কিছুই বলছি না আমার দুঃখ তো আমার রব আল্লাহর দরবারে আমি পেশ করছি এছাড়া তো কিছু করছি না আমি আমার রবের দরবারে বহু কিছু আশা করছি তিনি মহিয়ান কল্যাণদাতা আমি ইউসুফের স্বপ্নের কথা বলিনি ওই স্বপ্নের কথা একদিন একদিন ওই তাৎপর্য প্রকাশিত হবেই যখন বাইরা ফিরে এসে ইয়াকুব আল ইসলামের সন্তানগণ ফিরে এসে আরজ করলেন যে তিনি যেন বিনিয়ামিনের চুরির ঘটনার সত্যতা মিশনের বাসিন্দাদের থেকে জেনে নেন যে জাতীয় দলের সাথে আমরা দেশে এসেছি তাদের থেকেও আপনি আর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন কিন্তু এতই ইয়াকুব আল ইসলামের মন তাদের কথার উপর আশ্বস্ত হচ্ছিল না কেননা বেশ অনেক বছর আগে তারা বিনিয়ামেনের ভাই ইউসুফের ব্যাপারেও ধোকাবাজি করেছিল সেই এক আঘাত এখনও তার মন থেকে মুছেনি তাই আল্লাহ তালার ইচ্ছায় তার সান্ত্বনার জন্য তিনি আল্লাহ তালার জন্য সবর করলেন আল্লাহ তালার কাছে তার নিদারুণ কষ্টের কথা তুলে ধরলেন তিনি বলেন এত তো পূর্ণ ধৈর্য ধারণ ব্যতীত আর কিছুই করার মতো নেই ধৈর্য ধারণ করাই উত্তম সুতরাং আমি সুন্দরতম নিয়মে ধৈর্য ধারণ করবো ফাসাবরুন জামিল সব্রে জামিল আমি অবলম্বন করবো বিনিয়ামিন এবং ইউসুফ আল ইসলামকে খোঁজে আনার জন্য ইয়াকুব আল ইসলাম তার পুত্রদের আদেশ করলেন তিনি তাদের বলেন যে আমার প্রিয় পুত্রগণ তোমরা ইউসুফ এবং বিনিয়ামিনের অনুসন্ধান করো আল্লাহর সত্তা থেকে নিরাশ হও না তোমরা ভালো আশা করো এবং প্রচেষ্টা চালিয়ে যাও পিতার আদেশক্রমে তারা বেরিয়ে গেলেন অবশেষে মিশরে এসে উপস্থিত হলেন ইউসুফ আলাহ ইসলামের দরবারে এসে তারা ইউসুফ আলাহ ইসলামের নিকট নিজেদের দুরবস্থার কথা উল্লেখ করে নিবেদন করলেন হে আজিজ আমরা আবারও আপনার সাহায্য পাবার আশা এসেছি আমরা কিছু বিনিময়ে কিছু বিনিময় দ্রব্য এনেছি কিন্তু এগুলো খুবই তুচ্ছ এগুলো একেবারেই সামান্য আপনার পক্ষ থেকে আমাদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে এই দ্রব্য সামগ্রী কোনোভাবেই বিনিময় হতে পারে না কিন্তু আমাদের কাছে এর চেয়ে ভালো কিছু নেই এমত অবস্থায় আমাদের মূলত আপনার সাহায্য প্রার্থী আপনি আমাদের প্রতি দয়া করেন আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা একেবারে বিপন্ন হয়ে পড়েছি আপনি আমাদেরকে পূর্ণমাত্রায় রসদ দিন আর আমাদেরকে আপনি দান করুন আল্লাহ তালা দানশীলদেরকে সাহায্য করেন বাইদের এই কাতরতা দেখে ইউসুফ আল ইসলামের অন্তর বিগলিত হয়ে গেল তিনি বুঝতে পারলেন তার পিতার পরিবারটি খুবই কষ্টে পড়ে আছে তাদের করুণ অবস্থা দেখে ইউসুফ ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন এমনকি তিনি বলেন যে আপনারা কি ভুলে গেছেন ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের সাথে কি আচরণটা করেছেন অথচ তখন আপনারা ছিলেন অজ্ঞ তখন ইউসুফ আলাহ ইসলামের প্রশ্নের মধ্যেই শুনেই ইউসুফ আল ইসলামের ভাইরা চমকে উঠলেন বলেন আপনি কি ইউসুফ তাহলে আপনি কি ইউসুফ তখন ইউসুফ আল ইসলাম বলেন যে হ্যাঁ আমি ইউসুফ এই হচ্ছে আমার ছোট ভাই বিনিয়ামিন আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আমাদের দীর্ঘ বিচ্ছেদের পর আল্লাহ আমাদেরকে পুনরায় দুনিয়া মিলিত করেছেন ভাইরা তখন নিজেদের ভুল আচরণের কথা স্বীকার করলেন তারা বললেন আমরা ওই সময় অজ্ঞ ছিলাম এবং তারা ইউসুফ আল ইসলামের উচ্চ মর্যাদার কথা স্বীকার করলেন তখন ইউসুফ আল ইসলাম বললেন আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই যে ভাইরা ওনাকে মৃত্যুর অনিশ্চয়তার মধ্যে রেখে চলে গিয়েছিল যার কারণে তিনি দাসত্বের জীবন যাপন করেছিলেন পিতামাতা থেকে এত ছোটকালে এবং তিনি জিনার অপরাধ অপবাদ নিয়ে বহু বছর কারাগারে থেকেছিলেন এত কিছু সত্ত্বেও এত কষ্ট পাওয়া সত্ত্বেও তিনি তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন বললেন যে আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই বরং আমি আল্লাহর কাছে মোনাজাত করছি তিনি যেন তোমাদের ক্ষমা করে দেন এবং আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমাকারী এবং আল্লাহ অসীম দয়াবান তিনি ভাইদের অতীতের সমস্ত অপরাধগুলোর উপর পর্দা টেনে দিলেন বললেন আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান ক্ষমাশীল এবং পরম দয়াবান তখন ইউসুফ আলাইসলামের ভাইগণ ওনাকে জানালেন যে হে ইউসুফ আব্বা তোমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন পিতা অন্ধ হয়ে গেছেন একথা ভাইদের মুখে শুনে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর হুকুমে একটি তদবির পাঠালেন ভাইদেরকে তিনি বললেন যে তোমরা আমার এই জামা নিয়ে আমি আমার এই জামা দিচ্ছি এই জামা নিয়ে আব্বাকে দাও তিনি এটাকে তার মুখের উপর রাখা মাত্র আল্লাহর ইচ্ছায় তার দৃষ্টি ফিরে চলে আসবে ইউসুফ আলাইসলামের মনোবাসনা ছিল পিতা ভাই এবং পরিবারের সবাইকে তার নিকট নিয়ে আসা তাই ইউসুফ আল ইসলাম ভাইগুনকে বললেন আব্বার দৃষ্টি ফিরে আসার পর তোমরা আব্বাকে এবং বাড়ির সবাইকে নিয়ে আমার এখানে চলে এসো ইউসুফ আল ইসলামের এই সিদ্ধান্ত নিয়ে ভাইরা কিনানের পথে ফিলিস্তিনে কিনানের পথে রওনা হয়ে গেলেন যখন তারা রওনা হলেন কিনানের বাড়ির দিকে ইয়াকুব ইসলাম তার কাছের লোকদেরকে বাড়িতে বললেন যে যদি তোমরা আমাকে মাথা বিগড়ে গেছে বলে মনে না করো তবে আমি বলি আমি নিশ্চিতভাবে ইউসুফের গন্ধ পাচ্ছি তখন বাড়ির লোকজন জবাব দিল যে আমাদের বিশ্বাস যে আপনি এখনও ইউসুফ ইসলামের প্রেমের কারণে বিভ্রান্তিতে পড়ে আছেন ইউসুফের ভাবনা আপনাকে কোনো ক্রমেই ছেড়ে গেল না এই সময় ইয়াকুব আল ইসলামের পুত্রগণ কিনান থেকে আট দিনের দূরত্বে ছিলেন তবু আল্লাহর ইচ্ছা ইউসুফ আল ইসলামের সুঘ্রাণ পিতা ইয়াকুব আল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হলো ইয়াকুব আল ইসলাম বললেন তোমরা আমাকে অসুস্থ মনে না করলে আমি কি পাচ্ছি ইউসুফের গন্ধ পাচ্ছি এই সুদীর্ঘ বছরগুলোর বিচ্ছেদ পেরিয়ে এবং আট দিনের পথ দূরত্ব অতিক্রম করে ইউসুফ আল ইসলামের সুঘ্রাণ পিতার নিকট পৌঁছে দেওয়া হলো এটা আল্লাহ তালেরই অনুগ্রহ আল্লাহ তালাই সর্বশক্তিমান রবিল বড়পুত্র ইউসুফ আল ইসলামের জামাটি এনে পিতার চেহারার উপর ধরলেন সাথে সাথেই পিতা ইয়াকুব আল ইসলামের দৃষ্টি ফিরে পেলেন তখন তিনি পুত্রদেরকে বললেন দেখো আমি তো সবসময় বলে আসছি যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না আমি বলেছিলাম ইউসুফ আলাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাৎ ঘটাবেন আমি এও বলেছিলাম যে আমি ইউসুফের সুগন্ধ পাচ্ছি এখন দেখলে তো আল্লাহ তোমাদেরকে আমাদেরকে যা জানিয়েছিলেন তা সত্যিই ছিল এসব কথায় পুত্ররা একদিকে সীমাহীন লজ্জিত হলেন অপরদিকে বেশ শিক্ষাও পেলেন তারা পিতাকে অনুরোধ করে বললেন আব্বা যান আমাদের জন্য আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনা করুন ইয়াকুব আল ইসলাম বললেন হে আমার পুত্রগণ আমি তোমাদের এই নিবেদন অগ্রাহ্য করতে পারি না তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আমার আশা যে তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন কেননা তিনি হচ্ছেন মহান ক্ষমাশীল তিনি বান্দার তবা কবুল করেন আজ ভোরে আমি তোমাদের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করব অর্থাৎ এমন সময় ক্ষমা প্রার্থনা করব যে সময় আল্লাহ তালার কাছে কি হয় দোয়া কবুল হয় মহান নবী ইয়াকুব আলাহ ইসলাম এবং তার পুত্রগণ সহ মিশরের রওনা দিলেন এই সংবাদ যখন সেখানে পৌঁছল এমনকি মিশরের বাদশাও তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য পরিষদবর্গ সহ সকলে এগিয়ে এলেন কিনান থেকে আসা সম্মানিত মেহমানদেরকে অভ্যর্থনা জানানোর জন্য অভ্যর্থনা এবং বিরল সম্মান প্রদানের মধ্য দিয়ে সম্মানিত নবীকে মিশরে বরণ করা হলো ইউসুফ আলাইসাল্লাম পিতামাতাকে গভীর মমতায় জড়িয়ে ধরে রইলেন তাদেরকে রাজকীয় আসনে বসালেন ইউসুফ আলাইসাল্লাম তার পিতামাতাকে উচ্চাসনে বসালেন এবং সবাই চেষ্টায় পরে গেলেন তিনি বললেন হে আব্বা এটাই আমার সেই স্বপ্নের ব্যাখ্যা আমার রব এটাকে সত্য করে দেখিয়েছেন তিনি আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শয়তান আমার আর আমার ভাইদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল সেই সম্পর্ক তিনি আবার ঠিক করে দিলেন তার পবিত্র ইচ্ছায় আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে এনে দিয়েছেন এভাবে তিনি আমার প্রতি অনুগ্রহ দান করেছেন আসলেই আমার রব যা কিছু ইচ্ছা করেন তাই তিনি নিপুণভাবে করে থাকেন তিনি তো সব জানেন এবং অশেষ প্রজ্ঞাময় ইয়াকুব আলাইসালামের শরীয়তে বড়দেরকে সালামে সালামের সাথে সেজদা করার নিয়ম ছিল সম্মানস্বরূপ এটা ইবাদত স্বরূপ নয় সম্মান স্বরূপ ছিল আল্লাহ তালা ইউসুফ আলাহিসাল্লামের স্বপ্নকে সত্যে পরিণত করলেন ইউসুফ আলাহিসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় ঘটনা রয়েছে অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে যেমন স্বপ্নের ব্যাখ্যা বা আবিরের ব্যাপারে যে স্বপ্ন সত্য স্বপ্ন একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বপ্নের অনেক সিগনিফিক্যান্স রয়েছে অনেক গুরুত্ব রয়েছে এবং যাকে ইচ্ছা আল্লাহ তালা এই স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দান করেন এটা একটা মহান মর্যাদা আল্লাহ তালা যাকে ইচ্ছা দান করেন এবং জ্ঞানের যে শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা এটাও একটি শাখা প্রশাখা এবং এই ঘটনা থেকে এটাও শিক্ষা যে কোনো একটি স্বপ্ন দেখলে এটা এমন হতে পারে যে সাথে সাহিত্য বাস্তবায়িত হবে এমন নয় বহু বছর অতিক্রান্ত হলেও এই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল এই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে যেমনটি ইউসুফ আলাইসাল্লামের ক্ষেত্রে ঘটেছিল তিনি অনেক বাস্তান অনেক ছোটকালেই এই স্বপ্ন দেখেছিলেন যেটা ওনার পরিপূর্ণ বয়সে অনেক পরীক্ষা এবং অনেক কিছুর পরে এই স্বপ্ন বাস্তবায়িত হয় ইউসুফ আলাহিসাল্লামের জীবনী থেকে একটি শিক্ষা যে যতটুক সম্ভব একজন তার এমন ধরনের পরিস্থিতি যেটা তাকে ক্ষতি বয়ে আনতে পারে এমন ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকা উদাহরণস্বরূপ যখন বিনিয়ামিনকে যখন ভাইদের সাথে পাঠাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন যে তার সন্তানদেরকে ইয়াকুব আলাইসাল্লাম যে হে আমার পুত্ররা যে তোমরা সবাই একসাথে প্রবেশ করো না তাহলে কি করতে পারে তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে অথবা এরকম আছে যে হচ্ছে নজর লাগতে পারে তো এই জন্য তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবা কিন্তু এটা এটার যে ফলাফল এটা আল্লাহ তালার উপর নির্ভরশীল সুতরাং একজন তার আসবাব নেওয়ার ক্ষেত্রে যাতে তার কোনো ক্ষতিগ্রস্ততা স্পর্শ না করে এজন্য চেষ্টা সাধনা করা এটা থেকে আমাদের এটা শিক্ষা পাই এবং এই ঘটনা থেকে এটিও শিক্ষা যে কোনো একটি মিথ্যা একটি মন্দ অন্য অনেক পাপের দিকে অন্য অনেক পাপের দিকে নিয়ে যায় যেমন ইউসুফ আলাহিসাল্লামের ভাইদের যে চক্রান্ত একটি কাজকে বাস্তবায়ন করতে গিয়ে ইউসুফ আলাইসাল্লামকে হত্যা অথবা দূরে সরিয়ে দিতে গিয়ে তাদের অনেকবার অনেকবার ইয়াকুব আলাইসাল্লামের নিকট বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হয়েছে অনেক ধরনের মিথ্যা পরিকল্পনা করতে হয়েছে মিথ্যা রক্ত মাখিয়ে শার্ট নিয়ে আসতে হয়েছে এবং মিথ্যা কান কাদার ভান করেছে এরকম আরও অনেক গুণা একের পর এক বিভিন্ন গুণাতে তাদেরকে জড়িত করেছে সুতরাং একটি গুণা আরও অনেক গুণার দিকে ধাবিত করতে পারে এবং এই ঘটনা থেকে এটাও শিক্ষা যে একটি বিষয়ের শেষ পরিণামের উপরেই তার বিচার করা হবে বা শেষ পরিণাম যার উত্তম সেটাই হচ্ছে উত্তম এজন্যই যেমন ইয়াকুব আলাহিসাম ইয়াকুব আলাহিসামের সন্তানগণ ইয়াসুফ ইসুফ আলাহিসামের যে ভাইরা যারা ওনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তাদের শুরুটা অনেক মন্দভাবে হয়েছিল কিন্তু আস্তে আস্তে অতপর তারা খালেজভাবে আল্লাহর কাছে তবা করে ক্ষমা প্রার্থনা করে এবং ভালো মুসলমান হয়ে যায় আল্লাহ তালার কাছে তারা দোয়া করে ক্ষমা প্রার্থনা করে তো এই জন্য শেষ অবস্থা শেষ অবস্থার উপরেই ফলাফল নির্ভর করে এবং এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা যে কোনো একটি মন্দ দুইটা দুইটা মন্দের থেকে সবচেয়ে বেশি ক্ষতিকারক মন্দর চেয়ে কম যেটা অল্প মুনকার অল্প মন্দ কম ক্ষতিকারক যে মন্দ দিক সেটাকে বেছে নেওয়া যেমন ইউসুফের ভাইরা যখন তাকে হত্যা করতে চক্রান্ত করে তখন এক ভাই বর্ণামতে যাকে রাওভিল বলা হয় তিনি বললেন যে তাকে হত্যা করো না বরং তোমরা কিছু করতে চাইলে তাকে কি করো অমুক কূপে নিক্ষেপ করো তাহলে তিনি যে পরামর্শটা দিয়েছিলেন অর্থাৎ দুইটা যেহেতু তোমাদের মাকসাদ হচ্ছে তোমাদের পিতা থেকে তাকে আলাদা করা সেই জন্য যেহেতু হত্যা করে ওই মাকসাদ পূর্ণ করা যাবে আবার কোনোভাবে তার পিতা থেকে দূরে সরিয়ে দিলেই হচ্ছে সেই জন্য তাকে হত্যা না করতে পরামর্শ দেয় সুতরাং তারা ওইটাই গ্রহণ করে নেয় এবং একজন খুলোয়ার পরিবেশ থেকে অর্থাৎ কোনো মহিলা মহার মহিলার সাথে একাকি কোনো কোনো জায়গায় একত্রিত হওয়া থেকে খুবই সাবধান থাকা যেটা করেছিল জুলাইখা আল্লাহ নবী ইউসুফ আলাহ ইসলামকে একাকী পেয়ে তাকে বিভ্রান্তি বিভ্রান্তিতে এবং খারাপের দিকে আহ্বান জানিয়েছিল মিথ্যা বলেছিল এবং শেষ পর্যন্ত এটার জন্য ইউসুফ ইসলামকে জেলে যেতে হয়েছিল অনেক দীর্ঘ সময় তো ইউসুফ ইসলাম যেহেতু ভৃত্য বা চাকর ছিলেন দাস ছিলেন সেই জন্য ওনার এটা করতে হয়েছে সুতরাং এটা একটা বিষয় হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যে কোনো একটা গাইরিমহার মহিলার সাথে এক গৃহে নির্জন জায়গায় একত্রিত না হওয়া এটা থেকে অবশ্যই দূরে থাকা কারণ এতে শয়তান বিজয়ী হয়ে যেতে পারে ইউসুফ আলাইসাল্লাম মানুষের স্বভাবগত স্বাভাবিক চরিত্রগতভাবে অনেক সময় মানবীয় দুর্বলতা হঠাৎ করে কোনো মহিলাদের দিকে কোনো আকর্ষণ অথবা এরকম জাগরিত হতে পারে কিন্তু সাথে সাথে যখন তার আল্লাহ তালার ভয় এবং আল্লাহ তালা শাস্তির ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় এগুলা যখন তার মধ্যে বিজয়ী হয় তখন তার ওই মানবীয় প্রকৃতিকে সে আল্লাহর ভয় দূরে থাকে এটার থেকে খারাপের দিকে আকৃষ্ট হওয়া থেকে তখন এটা আল্লাহ তালার জন্য যখন সে তার এই মন্দ বাসনাকে পরিত্যাগ করে তখন এটা তার জন্য পুরস্কারের কারণ হয় এবং আল্লাহর দিকে নৈকট্যের কারণ হয় যে ব্যক্তি আল্লাহর জন্য একনিষ্ঠ হয় তার ইমান তার মধ্যে প্রবেশ করে আল্লাহ তালা তাকে বিভিন্ন ধরনের মন্দ কিছু থেকে হেফাজত করে থাকেন যেমন ইউসুফ আলাহ ইসলামকে আল্লাহ তালা জিনার অবৈধ জিনা থেকে হেফাজত করেছিলেন আল্লাহ তালার প্রতি একনিষ্ঠতার কারণে আল্লাহ তালার সালেহ বান্দা হওয়ার কারণে ইউসুফ আলাহ ইসলামের ঘটনা থেকে এটাও শিক্ষা যে বান্দাদের উচিত গুনা থেকে পলায়ন করা তার সামর্থ্য মোতাবেক যতভাবে সম্ভব গুনা থেকে পলায়ন করা গুনার কাজে জড়িত না হওয়া গুনা থেকে পলায়ন করা গুনা থেকে দূরে থাকা যখন কোনো গুনার অবস্থা এবং পরিবেশ তৈরি হয় যেমন ইউসুফ আলাইসাল্লাম উনি ওনার পিতামাতা থেকে দূরে উনি ভৃত্য অবস্থা উনি দাসত্বের অবস্থা এবং ওনার মনিব বা এই শ্রেণীর ব্যক্তিরা এবং সুন্দরী মহিলা যারা তাকে আকৃষ্ট করতেছে তাকে ওনাকে আহ্বান করতেছে এটা খুবই মারাত্মক খুবই মারাত্মক ধরনের একটি ফিতনাময় পরিবেশ এ থেকে বেঁচে থাকা এ তো কল্পনাই করা যায় না সেই অবস্থায় তিনি যখন আল্লাহ তালার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে আল্লাহ যদি আপনি এই চক্রান্ত থেকে রক্ষা না করেন তাহলে আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব তখন আমি অজ্ঞ জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব তখন আল্লাহ তালা ওনাকে রক্ষা করলেন সুতরাং আল্লাহ তালার দিকে যখন বান্দারা ফিরে যায় আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেন একজনের জ্ঞান এবং বুদ্ধিমত্তা এটা তাকে আল্লাহ তালা আল্লাহ তালার দিকে ফিরে আসতে ভালো আমলের দিকে মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করে থাকে এবং একজনের অজ্ঞতা জাহালত এটা তাকে মন্দের দিকে নিয়ে যায় ইউসুফ সাল্লামের ঘটনা থেকে এটাও আমাদের জন্য শিক্ষা যে বান্দা যেমন সহজ অবস্থায় আল্লাহ তালার ইবাদত করে থাকে ঠিক অনুরূপভাবে কঠিন অবস্থায়ও আল্লাহ তালার ইবাদতে অটল থাকা যেমন ইউসুফ আলাইসাল্লাম কন্টিনিউয়াসভাবে আল্লাহর পথে আহ্বান করেছিলেন দাওয়া দিয়ে যাচ্ছিলেন এমনকি যখন তিনি জেলখানায় গিয়েছিলেন যখন ওই দুই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় তখন তিনি বলেন তোমাদের কাছে খাবার আসার পূর্বে আমি সেই স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করব তো এর পূর্বেই তিনি তখন তাদেরকে দাওয়াত দেন তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেন তিনি তৌহিদের দাওয়াত তাদেরকে এসে উপস্থাপন করেন ইনিল হুকম ইল্লা আলিল্লা আল্লাহ তালাই বিধানদাতা তাদের সামনে পরিপূর্ণভাবে তাওহিদের দাওয়াত উপস্থাপন করেন সুতরাং সহজ এবং কঠিন উভয় অবস্থায় আল্লাহর ইবাদত করা এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় এবং এবং যথা শিক্ষা দেওয়ার জন্য দাওয়াতের জন্য উপযুক্ত সময় বা পরিবেশ নির্ধারণ করা ওই ব্যক্তি দুই ব্যক্তি যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় তারা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করে উত্তরের জন্য সেই সময়ে ইউসুফ আলাইসাল্লাম খুবই উত্তমভাবে তাদেরকে প্রথমে আল্লাহ তালার দিকে দাওয়াত দেন তারপরে স্বপ্নের ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরেন তার ভালো আমলগুলো একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যেই করা উচিত যেমন ইউসুফ আলাইসাল্লাম যখন তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন এবং যে ব্যক্তি মুক্তি পাবে তাকে বলেছিলেন যে তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করবে তো ওই ব্যক্তি ভুলে গিয়েছিল বহু বছর পূর্বে বহু বছর পরে যখন আবার নতুন করে ওই রাজার স্বপ্নের ব্যাখ্যা জানতে আসে ইউসুফ আল ইসলাম তাকে কোনো তিরস্কারই করেন নাই কারণ তিনি আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে সুতরাং তাদেরকে তিনি কোনো কোনো অভিযোগই করেন নাই বরং তিনি আবার সুন্দরভাবে ওই স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন সুতরাং একজন তার ভালো আমলগুলো আল্লাহ তালার জন্যই করা উচিত এবং এই ঘটনা থেকে এটাও শিক্ষা যে একজন ব্যক্তি তার নিজের ইজ্জতকে হেফাজত করা তার বিরুদ্ধে নিন্দনীয় দোষ যা কিছু দেয়া হয় এটা থেকে নিজেকে পরিষ্কার করা এটা প্রশংসনীয় এটা নিন্দনীয় নয় যেমন ইউসুফ ইসলাম ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে বের হননি যতক্ষণ না ওনার নির্দোষতা প্রমাণ হয়েছে তিনি অস্বীকার করেছেন জেলখানা থেকে বের হতে একজনের যদি অসৎ উদ্দেশ্য না থাকে এবং এটা দ্বারা কারো প্রশংসা পাওয়ার আশা না থাকে এবং বিশেষ প্রয়োজন হয় তখন সে তার নিজের গুণাবলীর কথা উল্লেখ করতে পারে যেরকম ইউসুফ আলাইসাল্লাম ওই রাজাকে বলেছিলেন যে আমাকে এই ভূমির উপরে আমাকে কর্তৃত্বশীল করুন কারণ নিশ্চয়ই আমি হচ্ছি একজন জ্ঞানবান এবং জ্ঞানের সাথে হেফাজত করব ইনশাল্লাহ উত্তমভাবে হেফাজত করবেন তিনি বলেছিলেন সুতরাং এটাতে নিন্দনীয় নয় যদি বিশেষ প্রয়োজন পড়ে নিজের অবস্থা তুলে ধরা এবং এটা এই ঘটনা থেকে এটাও শিক্ষা যে এটা নবীদের এক সুন্না এবং এটা একটা অনেক মহান সুন্না যে মেহমানদেরকে খাতির করা সম্মান করা আপ্যায়ন করা যেমন তিনি বলেছিলেন যে তোমরা কি দেখো না আমি পূর্ণ মাত্রায় দিয়ে থাকি এবং আমি হচ্ছি মেহমানদের জন্য অনেক উত্তম আপ্যায়নকারী সুতরাং এটা একটা নবীদের সুন্না কারো ব্যাপারে মন্দ ধারণা উপস্থিত হওয়া বা রাখা যদি তাদের মধ্যে এরকম বৈশিষ্ট্য থাকে তাহলে সবসময় এটা নিন্দনীয় নয় যেমন ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে যখন তারা সে কাহিনী বর্ণনা করে তখন তিনি বলেছিলেন বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কাহিনী সাজিয়ে দিয়েছে এবং যখন দ্বিতীয়বার বিনিয়ামিনকে সাথে নিয়ে যেতে চাচ্ছিল তখন তিনি বলছেন আমি কি তোমাদেরকে সেরকম বিশ্বাস করব যেরকম তার ভাইয়ের ব্যাপারে অর্থাৎ ইউসুফের ব্যাপারে তোমাদেরকে বিশ্বাস করেছিলাম একজন যদি কোনো একটা উদ্দেশ্য সাধন করতে চায় যেমন যদি সে তাওরিয়া করে যেটার মধ্যে কোনো মিথ্যা নেই তাহলে এটা বিশেষ প্রয়োজনে করা যেতে পারে যেরকম ইউসুফ আলি ইসলাম ওনার ভাইয়ের রসদপত্রের মধ্যে স্বর্ণের যে পানপাত্র এটাকে রেখে দিয়েছিলেন অতবার যখন ওনার ভাইয়ের পাত্র থেকে এগুলাকে বের করা হলো অন্যরা ভাবতেছিল তিনি হচ্ছেন চোর কিন্তু ইউসুফ আল ইসলাম জব দিয়েছিলেন যে আল্লাহ আল্লাহতালা পবিত্র যখন তারা প্রস্তাব করল যে বিনিয়ামিনকে ব্যতীত অন্য কাউকে বিনিময় হিসেবে রেখে দেওয়ার জন্য তিনি বলছেন যে আল্লাহ পবিত্র আমরা অন্য কাউকে নেওয়ার চাইতে আশ্রয় চাচ্ছি যার কাছে আমরা আমাদের যে আমাদের যে প্রপার্টি আমাদের যে সম্পদ পেয়েছি তাকে ব্যতীত তিনি কিন্তু এটা বলেন নাই যে আমরা আমাদের পাত্রটি তার সাথে পেয়েছি অথবা তিনি চুরি করেছেন এই কথা ডাইরেক্ট বলেন নাই সরাসরি বলেন নাই মানে এই ঘটনার দৃষ্টে অন্যরা মনে করতেছিল তিনি চুরি করেছেন কিন্তু আসলে ঘটনাটি এরকম ছিল না তো এটা একটা তাওরিয়া করার মতো অবস্থা এবং এই ঘটনা থেকে এটাও শিক্ষা যে যদি কেউ কারো কঠিন সময় আসে আল্লাহ তালার তার ধীরের প্রতি কোনো অভিযোগ না করে কেউ যদি তার দুঃখ কষ্টের কথা তুলে ধরে এটার বৈধতা যেমন ইউসুফ আলাইসালামের ভাইরা বলেছিলেন যে হে শাসক আমাদের অনেক কঠিন সময় আমাদের পরিবার পরিজনের উপরে কঠিন সময় এসেছে তো ইউসুফ আল ইসলাম তাদের এই কথাকে তিনি কোনো অভিযোগ করেন নাই অথবা এটাকে তিনি নিষেধ করেন নাই এই ঘটনা থেকে আমাদের জন্য এটাও শিক্ষা যে যে ব্যক্তি তাকোয়া এবং সবর অবলম্বন করে যে ব্যক্তি তাকোয়া এবং সবর অবলম্বন করে শেষ পরিণতি শেষ পরিণাম তাদের জন্যই উত্তম যেমন তিনি তাকে অবলম্বন করেছেন এরকম পরিবেশে থেকেও এত ধরনের আহ্বান সত্ত্বেও তিনি জিনাতে জড়িত হন নাই কোনো গুনার কাজে জড়িত হন নাই এবং তিনি সমস্ত অবস্থায় আল্লাহকে ভয় করে গেছেন ইউসুফ আলাইসাল্লাম এবং সৎ কাজ করে গিয়েছেন ন্যাক আমল করে গিয়েছেন দাওয়াতের কাজ জারি রেখেছেন এবং সবর করে গিয়েছেন যার পরিণামে সর্বশেষে আল্লাহ তালা ওনাকে প্রতিষ্ঠিত করে দেন দেশের রাজত্ব দান করেন এবং তার পরিবার পরিবারজন সহ তাদেরকে মিলিয়ে দেন আল্লাহ তালা বলেছেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়াসবির ফাইন্নাল্লাহালা ইউদি ও আজরাল মুহসিনিন ইউসুফ আলাইসলামের ঘটনায় ইউসুফ আলাইসলাম বলতেছিলেন যে নিশ্চয়ই আল্লাহ তালা এটা তুলে ধরেছেন যে নিশ্চয়ই যে ব্যক্তি তাকে অবলম্বন করে এবং সবর করে আজরল মুহসিনিন এই মুহসিনিনদের এই সৎকর্মশীলদের প্রতিদান আল্লাহ তালা নষ্ট করেন না যেমন ইউসুফ আলাইসাল্লামের প্রতিদানকে আল্লাহ নষ্ট করেন না যেহেতু তিনি তাকোয়া এবং সবর অবলম্বন করেছিলেন সুতরাং আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আমাদের তাকোয়া এবং সবর অবলম্বন করা এবং এই ঘটনা থেকে এটাও শিক্ষা যে একজনের দারিদ্রতা এবং কষ্টের পরে যখন আল্লাহ তালা তাকে নিয়ামত দান করেন তখন এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয়া প্রকাশ করা যেমন ইউসুফ আলাইসাল্লাম তিনি বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে অনেক উত্তম প্রতিদান দিয়েছিলেন যখন তিনি আমাকে জেলখানা থেকে কয়েতখানা থেকে বের করে নিয়ে এসেছেন এবং আমাকে এই বেদুইন লাইফ থেকে শয়তানের বিভিন্ন পরিকল্পনার পরে আমার ভাইদের সাথে আমাকে তিনি আমার প্রতি কি করেছেন একত্রে নিয়ে এসেছেন তিনি আল্লাহ তালার এই অনুগ্রহকে প্রকাশ করতেছিলেন সুক্রিয়া জ্ঞাপন করতেছিলেন এবং এই ঘটনা থেকে এটাও শিক্ষা যে একজনের একজন সর্বদা ইমানের মধ্যে অটল অবিচল থাকা এবং যাতে তার শেষ পরিণাম উত্তম হয় এর জন্য সচেষ্ট থাকা এবং দোয়া করা আল্লাহ তাল্লাহ নিকট যেমন ইউসুফ আলাইসাল্লাম করেছিলেন ইউসুফ আলাইসলাম দোয়া করেছিলেন তাওয়াফানি মুসলিমা ওয়াল হেকনি আলহীন হে আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যুদান করেন এবং সোয়ালহীনদের সাথে মিলিত করে দিয়েন আমাকে সোয়ালহীনদের মধ্যে করেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবনে ইউসুফ আলাহিসাল্লামের উত্তম কসাস যেটাকে আল্লাহ তালা বলেছেন যে উত্তম কিসা এই উত্তম কাহিনী থেকে যা কিছু আমরা শিখলাম এই শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমিন আল্লাহ